পর্যায়ে বক্তব্য উপস্থাপন করছেন নির্বাচন তাহিদের এদেশের একক সংগঠন জঙ্গি বিরোধী শান্তিপ্রিয় দেশপ্রেমিক মানুষের সংগঠন আহলাদি আন্দোলন বাংলাদেশের দুর্দিনের কান্ডারি এই নবজাগরণের অন্যতম সিপাহসালার আহলাদি আন্দোলন বাংলাদেশের মোহতারাম মহাপ্রাপ্ত আমির ডক্টর মোহাম্মদ মুসলে উদ্দিন ডক্টর মোহাম্মদ الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد تاب الله في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم قال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الذين يلونهم ثم الذين يلونهم وفي رواية أخرى فالأمثل فالأمثل رواه أحمد والترمذي সম্মানিত পরিচালক বৃন্দ আহলে হাদিস আন্দোলনের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ যুব সংঘের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ মহিলা সংস্থা ও সোনামনের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ গোয়েন্দা বাহিনীর সদস্যবৃন্দ র্যাব বাহিনীর সদস্যবৃন্দ পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ রাজনীতিবিদ চিন্তাবিদ দলমত নির্বিশেষে দুই সালের ফেব্রুয়ারি মাসের তাবলিগে ইজতেমার দ্বিতীয় দিনের উপস্থিতি এই লাখো জনতা আহল হাদিস আন্দোলন বহু বক্তাদের মুখে শুনেছেন নতুন কিছু নয় সনদবিহীন কিছু নয় শিকড়হীন কিছু নয় আল্লাহ নবীর থেকে চলে আসা এই পর্যন্ত সহি এবং শুদ্ধ ইসলামী পতাকাবাহী এক আপোষহীন সংগ্রামী কাফেলা যুগে যুগে সবসময় শুদ্ধ আকিদা এবং সহি আমল নিয়ে যারা জীবনের ঝুঁকি নিয়ে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অটুট অটল এবং নির্ভয়ভাবে দাঁড়িয়ে থেকেছে তারাই আহলুল হাদিস কেউ বা ডানে চলে গেছে কেউ বা বামে চলে গেছে কেউ বা জীবনের ভয়ে ভীত হয়েছে কেউ বা স্বার্থের লোভে ইসলামের খাঁটি আদর্শকে জলাঞ্জলি দিয়েছে কেউ বা তথাকথিত ইজতিহাদের নাম নিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে কেউ বা তথাকথিত পরামর্শ সবার নাম নিয়ে ইসলামের মৌলিক নীতিকে জলাঞ্জলি দিয়ে দশটা অপব্যাখ্যা করে আত্মপ্রবঞ্চনা করেছে সম্মানিত উপস্থিতি সত্যনিষ্ঠ সঠিক পথের কাফেলা এখনো এই বাংলাদেশে সত্যের পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে শত বিপদ আপদ ঝড় ঝঞ্ঝাট পাড়ি দিয়ে এবার দেখা যাচ্ছে মানুষগুলো স্বতঃস্ফূর্ত ভাবে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে কোন ধরনের তেমন ভলান্টিয়ারি কার্যক্রম ছাড়াই নিজেরাই নিজেদের পথ গতিপথ বেছে নিয়ে সুন্দরভাবে ভাবে বসে রয়েছেন কালকেও দীর্ঘ রাত পর্যন্ত আপনারা জেগে জেগে বক্তব্য শুনেছেন আজকেও গভীর রাত পর্যন্ত আপনারা নিষ্ঠার সাথে জেগে রয়েছেন কথা শুনছেন বোঝার চেষ্টা করছেন এ কিসের আলামত এ কিসের লক্ষণ দুদিন আগে আমরা ছিলাম সন্ত্রাসী দুদিন আগে আমরা ছিলাম জঙ্গিবাদী দুদিন আগে আমরা ছিলাম বোমাবাজ দুদিন আগে আমরা ছিলাম দেশের চরম সন্ত্রাসী দুদিন আগে আমাদেরকে নিয়ে ছি ছি করা হতো ঘিন্না করা হতো নাক ছিটকানো হতো পত্র পত্রিকায় কত কিছু লেখা হতো আজকে এক বছরের ব্যবধানও হয়নি আজকে আমরা ভালো মানুষ আজকে আমরা ভালো মানুষ হবে উল্লাহ ভাই বক্তব্য বলে থাকেন ইউসুফের ভাইদের ইউসুফের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে একসময় আসতে হবে যদি আপনারা টিকে থাকেন আর আমাদের এই ভাই সিরাজুল ইসলাম ভাই আয়াত তেলাওয়াত করেন ওলা তাহেন ওলা তাহেজান স্নেহাস্পদ ভাতে যান আবদুল্লাহ সাকিব সেও একটু আলোচনা করে গেল যদি টিকে থাকতে জানেন আপনি মর্যাদা পাবেন সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট বিজ্ঞানে একটা কথা আছে যে ফিট সেই সেই টিকে সেই বাঁচে জান ফিট যে অযোগ্য সে টিকে না বটগাছ নিচে এই ছোট ছোট তরুলতা ওগুলা টিকে না কেন নিচে মরে যায় তার বাঁচার অধিকার নাই সে বাঁচতে জানে না যে বাঁচতে জানে না সে বাঁচবে কি করে আমরা কারোর সাথে মিশে যাইনি মিশে গেছি নেভার আমরা মিশে যাইনি আমরা কারো চামচাকরি করি না কারো দালালি করি ধান্দাবাজি করি করি না কাজেই মিথ্যা অপবাদ হাজার দেওয়ার পরে এখন আবার সম্মান দেওয়া শুরু হয়ে গেছে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সালামকে মক্কায় তারা বহুত অভিযোগে অভিযুক্ত করল লোকটা পাগল আল্লাহ পাক বলেন ওয়ামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন হে নবী আল্লাহর নিয়ামত তোমার উপর রয়েছে তুমি পাগল নও একবার বলে লোকটা জাদুকর সেহেরু মুবিন ইন হুয়া ইল্লা সাহির লোকটা জাদুকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাফের তখন কাফের আল্লাহ নবী সূরা আল হাক্কা তেলাওয়াত করছেন আর কাবার ঘরের সামনে সালাত আদায় করছেন সুন্দর মিল করে করে তলাত করে যাচ্ছেন ও আল্লাহ অত্যন্ত খারাপ জানে ঘৃণা করে কাফের পাইলে মেরে কেটে খায় কিন্তু আবার রাত্রির অন্ধকারে গিয়ে শুনে লোকটা আসলে বলে কি কাবার ঘরের সামনে আল্লাহ নবী সূরা আল হাক্কা তেলাওয়াত করছেন ওমর আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে আর বলে যে মোহাম্মদ এত বড় কবি হয়ে গেল কি সুন্দর মিল দিয়ে মিল দিয়ে কথা বলে আল হাক্কা মাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা كذبت ثمود وعاد بالقارية فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية এই যে শেষে ইয়ার ইয়ার মিল দেয়া বলে যাচ্ছে এই কত বড় কবি হয়ে গেল যখন এই চিন্তা করছে তখনই ওই আয়াত এসে গেছে এটা কবির কবিতা নয় কিন্তু তোমরা নসিহত গ্রহণ করো না তখন কাফের চিন্তা করছে আমি যেটা মনে মনে ভাবি মোহাম্মদ সেটা বলে কেমন করে লোকটা নিশ্চয়ই জাদুকর একজন গণক ঠাকুর হয়ে গেল পরের আয়তি হলো মাহুয়া বেকাউলে কাহেন এটা কোনো আমি যেটা মনে মনে সেইটাই কইতে থাকে ঘটনা কি তারপরের কথাই হলো তানজিল এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ জাদুকর ধর্ম সমাজ ভাঙছে ডক্টর গালেবের মতো সমাজ ভেঙে দিছে নবীর বিরুদ্ধে অভিযোগ আমরা এক ছিলাম কুপুরের উপরে ও আরেক মতবাদ নিয়ে এসে আমাদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করে দিল মোহাম্মদ আমাদের এই মূর্তিগুলাকে পূজা করতাম এগুলোকে তো তুমি বেউকুব বানিয়ে ছেড়েছ আর আমাদের সমাজ আমাদের ভাঙ্গন সৃষ্টি করেছে কত যে দোষ মায়ের পিঠ করে দেশের থেকে হিজরত করতে বাধ্য করলো তাই না চলে গেলেন আল্লাহ চলে যাচ্ছেন আর বলতেছেন والله يا مكة إنك لأحب بلاد الله إلي إلى الله وأحب بلاد الله إلي لولا أن قومك أخرجون منك لما خرجت হে মক্কা তুমি আমার জন্মভূমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমার কাছে সবচেয়ে প্রিয় কিন্তু তোমার বাসিন্দারা আমাকে আমার মাতৃভূমিতে থাকতে দিল না যদি তাড়িয়ে না দিত তাহলে কখনো আমি মক্কার এই ভূমি থেকে হিজরত করতাম না সেই নবী সাথে কতগুলা যুদ্ধ করলো কত না অত্যাচার করলো কত না শাস্তি দিল মাক্কা বিজয় যখন হয়ে গেল আল্লাহ নবী কাবার ঘরে ঢুকলেন মাক্কা বিজয়ের পরে আল্লাহ নবী কাফেরদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন এখন তোমরা আমার কাছে কি চাও তাড়িয়ে দিয়েছিল অত্যাচার করেছিলে আমি তো এখন বিজয়ের বেশি ফিরে এসেছি এখন আমি তোমাদের সাথে কি করব মাক্কার কাফেরা বলে আখন করিম ওয়াবনা আখেন করিম তুমি অত্যন্ত ভালো মানুষ ভালো মানুষের সন্তান খুবই উন্নত বংশের ছেলে তুমি অত্যন্ত মর্যাদা বান্ধব মর্যাদাবান মানুষের কাছ থেকে আমরা তো মর্যাদাকর আচরণই পছন্দ করি দেখেন তো দুই দিন আগে কি ছিল আর আজকার ভাষা শোনেন আল্লাহ মেয়ে বলেন যে উদ্দেশ্যেই বলে থাকো লা তাসরিবা আলাইকুমুল ইয়াম তোমাদের মাফ করে দিলাম যাও যদি আপোষ করে ফেলতেন মায়ের চোটে সম্মান পেতেন যদি সত্যের পথে টিকে থাকেন দুদিন আগে যারা আপনাকে সন্ত্রাসী বলেছে আজকে ঘুরে আপনাকে বলবে আপনি অত্যন্ত ভালো মানুষ টিকে থাকতে শিখতে হবে টিকে থাকতে শিখতে হবে পা মজবুত করে দাঁড়াতে হবে সেদিন বেশি দূরে নয় যেদিন সারা পৃথিবী বলতে বাধ্য হবে এই দেশে একমাত্র নীতিবান নেতা যার উপর দিয়ে দেশে কোনো বলিষ্ঠ নেতৃত্ব নাই তিনি হলেন ডক্টর আসাদুল্লাহ আলম সেদিন বেশি দূরে নয় যেদিন শুধু বাংলাদেশ কেন সারা পৃথিবী বলবে যে বাংলাদেশের বুকে একটি ইসলামী দল আছে যে কোনো দুর্নীতির সাথে যে কোনো তুষামদের সাথে যে কোনো স্বার্থের সাথে যে কোনো ভয় স্থিতিতে ভয় না পেয়ে নীতির উপরে অটল থেকে টিকে থাকতে জানে সেটা হলে আদিস আন্দোলন সেদিন বেশি দূরে নয় টিকে গেছেন ইনশাল্লাহ তাবলিগে ইজতেমা দুই হাজার ছয় সালের এই ষোড়শতম তাবলিগে ইজতেমা তার প্রমাণ রেখেছে যেখানে আপনারা দুর্বল যার ইমান দুর্বল তার কাছে শয়তান ভর করে বেশি আল্লাহর তাওয়াক্কুল আপনারাও করেছেন আমরাও করেছি আল্লাহ পাক সম্মান ফিরিয়ে দিয়েছে নাই ব্যাপারে আপনাদের সন্দেহ আছে আরো ভয় পাবেন নেবার কোনো ভয় নাই আমরা ভয়ের আন্দোলন করিও না যেমন উচ্চাভিলাষী বক্তব্য আমরা দেই না যে আমাদের ছাড়া আর কেউ নেই সকল ফাউল কথা বলি না বাকি সব তাগুত সব কাফের সব আল কোরআন বাস্তবায়ন করে বলেছি কোনোদিন বলি নাই আমরা বলেছি ওরা কিন্তু ইসলাম বাস্তবায়ন করছে না আমাদের সেখানে দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে আমরা সেটা পালন করব। দিনের অপব্যাখ্যা আমরা কোনোদিন করিনি সরা আলাইকুম দিন এমা ওসা বিহীন والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه দিন কায়েম মানে হুকুমত কায়েম হুকুমত নাই তো ইসলাম নাই আগে হুকুমত পরে ইমান আকীদা দ্বিতীয় বিষয় বলেছি কোনোদিন আমরা আমরা কোনোদিন এই সকল কথা বলি নাই কাউকে তাগুতের ফটো অত সহজে আমরা দেই নাই দুই দিন আগে একদলকে তাগুত বলে পরের বছরই তাদের সাথে আপোষ করে হালুয়া রুটি আমরা কোনোদিন খাই না খাই নাই আবার আরেক দল চিন্তা করলো যে তাহলে এখন বোমা মাইরা তার দিন কায়েম করো ভোটের কিছু খবে টবে না মাইরা ধরা করো এটা কি আহলে হাদিসরা করেছে বোমাবাদ আকিদায় কোনো নাই হ্যাঁ সমাজের কিছু ছেলে পেলে চলে যেতে পারে সাথে বোমাবাজির কোনো সম্পর্ক নাই আহলে কি খারেজি বোমাবাজি করে মানুষ মানে খারেজি আকিদা এদেরই ধারণা ছিল আলী কাফের হয়ে গেছেন হজরত আলী রাজিল্লাহ তালানহু মোয়াবিয়া রাজিল্লাহ তালানহু কাফের হয়ে গেছে আব্দুর রহমান বিন মুলজিম হজরত আলীকে যখন হজরত আলী রাজিউল্লাহ তালানহুকে হত্যা করার পরে শহীদ করার পরে ধরা পড়ে গেল বলে যে আমাকে ছেড়ে দাও এখানে ছেড়ে দেবে কেন আমি আল্লাহর কাছে আদা করেছিলাম পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট দুইটি মানুষকে হত্যা করে আল্লাহর কাছে জান্নাত যাবো একজন নিকৃষ্ট আলীকে হত্যা করেছি আর মোয়াবিয়া রয়ে গেছে ওইটাকে মাইরে আসি তারপরে আমাকে ধরে খুশি তাই এত মুসলমান যাদের দৃষ্টিতে আল্লাহর নবীর চাচাতো ভাই আল্লাহ নবীর মেয়ের জামাই চতুর্থ ইসলামের খালিফা যাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে তিনি কি সবচেয়ে বড় কাহের এত বড় বুজুর্গ তোমরা যারা চোদ্দ পনেরো ষোলো বিশ বছরের বুজুর্গ একেবারে ফতোয়াবাজের ওস্তাদ তোমাদের কাছে ডক্টর গালেদ কাফের তোমাদের কাছে ডক্টর আব্দুল বারি কাফের তোমাদের কাছে ওই ফাসেক ওই খারাপ এই সেই ফতোয়া জারি করে করে বোমাবাজের মাধ্যমে তোমরা চিন্তা করলে এদেশে দিন কায়েম করবে ঠিক আছে দিন কায়েম করবে আমরা যদি এই দেশের সব আহলেজের বড় বড় ভালো মননগুলো কাফের হয়ে যায় মুসলমান থাকবে কে এই চরম চরমবন্ধীরাই যখন যুদ্ধ হলো মুসলমানে মুসলমানে যুদ্ধ হলো হজরত আলীর নেতৃত্ব ছিল এই খারেজিরা প্রথম হজরত আলীর সাথেই ছিলেন দলের মধ্যে হজরত আলীর বিরুদ্ধে হজরত আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্দী হয়ে গেলেন ওদের মালপত্র সব হাতে এসে গেল খারেজিরা বলা শুরু করলো হে খালিফাতুল মুসলিমিন এখন তো মাল গনিমত সব আমাদের হাতে এসে গেছে মালে গনিমত হিসেবে আমাদের মধ্যে বন্টন করে দিন হজরত আলী বললেন যে কাফেরের মাল গনিমত হয় মুসলমানে মুসলমানে মারামারি হলে সেই মালে গনিমত হয় না আমরা তো বলছি যে হয় আমি হলাম খালিফা আর ফতোয়া দিবা তুমি কিভাবে আমি একটা প্রশ্ন করি তোমাদের কাছে দুই দলে মারামারি হইয়া মালগুলা পাইলাম যদি সেটা গনিমত হয় কেনা বৈধ হয় হজরত আয়সারাদি আল্লাহ আনহা আল্লাহ নবীর স্ত্রী আমাদের হাতে বন্দি আর যুদ্ধবন্দির যে মহিলা তাকে তো বিয়ে করা বৈধ আল্লাহ নবীর স্ত্রী হজরত আয়সাকে কে বিয়ে করবে বলো বলো খারেজিরা মুসলমানে মুসলমানে আমাদের সাথে দ্বন্দ্ব হয়েছে তাদের রক্ত হালাল তোমরা মনে করো মালগুলা বন্টন করে দিতে কো কিন্তু আল্লাহ নবীর স্ত্রী যে ওই দলে থেকে ভুল বুঝাবুঝির মাধ্যমে আমাদের হাতে বন্দিনী এখন তাকে কে দাসী বানাবে খারেজেরা চমকে গেল দুই বছরের ছেলে পেলে তোমরা কিতাব কোরআনের তোমরা কি জানো কি বা লেখাপড়া করেছো তোমাদের কতটুকু অভিজ্ঞতা দুই তিন লাইন কোরআনের আয়াতের অর্ধেক হাদিসের এক কোনা দেয়া জিহাদ জিহাদ কেতাল কেতাল কইরা করা দুনিয়া মুখরিতে করে হলত তালির স্থিতি তোমরা বেশি বুঝা ফেলাইলা আমরা পড়াশোনা করিনি এই নাপাক হাতে দশ বিশ হাজার কেতাব স্পর্শ করার মতো সুযোগ হয়েছে ডক্টর আসাদুল্লাহ আল আলমের প্রসঙ্গে আব্দুর রোজাক বিন ইউসুফ সাহেব বলেন যে রাত দুইটা তিনটার আগে কোনোদিন ঘুমান না এত বই পুস্তক উনি পড়েন যার সমান বই পুস্তকের লাইব্রেরি দশ বিশটা বড় আলেমেরকে একত্রিত করলেও হবে না তারা তোমাদের দৃষ্টিতে মূর্খ একায়ত কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারবে না দুটো হাদিস সই করে পড়ার যোগ্যতা তোমাদের নাই তোমার এত বড় মুজাহিদ কোন কেতাব তোমরা পড়েছ ইসলামের ইতিহাসের তোমরা কি জানো কোথায় কোন ফতোয়া দিতে হয়েছে ব্যাপারে তোমাদের কি যোগ্যতাটা কি আত্মহত্যা এবং নরহত্যার ব্যাপারে তোমাদের মতামত দেওয়ার তোমরা কে তোমাদের সাথে কোন আলেমটা রয়েছে কোন আলেমের ফটোয়া তোমাদের সামনে রয়েছে যে নিরীহ নিরপরাধ মানুষগুলাকে গাজীপুরে হত্যা করবে দুইজন নিরপরাধ জজকে হত্যা করবে ওখানে বোমা মারবে ওইখানে যে দুইজন ধরে নেবে ওইখানে যে মাল লুণ্ঠন করবে স্পষ্ট খারেজদের মতো কাজ করবে শিশু ছেলেগুলা কিছু বুঝে না তাদের জ্ঞান গরিবা বুদ্ধি শুদ্ধি কম তাদেরকে কুপথে নামিয়ে দিয়ে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আবার ধরা পড়ার পরে তোমরা নির্লজ্জের মতো মিথ্যা কথা সাক্ষী দিলে যে ডক্টর গালে ভুল আমাদের নেতা কালকে আলোচনা হয়েছে আমি আর ওদিকে আলোচনায় যাবো না এগুলো আহলেসের আকিরা নয় এই মুহূর্তে তোমাদেরকে বলবো যদি কেউ এই মাঠে এসে থাকো দয়া করে ভুল পথ থেকে তোমরা ফিরে আসো অশুদ্ধ পথ ভুল পথ তোমাদেরকে নিয়ে যারা খেলতেছে তারা অনেক বড় মাথা নিয়ে খেলতেছে তোমরা টেরো পাইতেছো না এদেশ আফগানিস্তান বানাতে চাচ্ছে এদেশ ইরাক বানাতে চাচ্ছে এদেশ তোমাদের মাধ্যমে দখল করে নিতে চাচ্ছে জঙ্গিবাদের দেশ সাজিয়ে তোমরা দুই তিনটা বোমাটা কি করবে কয়টা মিনিমাম মানুষ নিরাপরাধ মানুষ মারতে পারবে পিছনের দরজা দেয়া আর আমেরিকা যদি ওই সুযোগ দিন এখানে চাইপা বসে কিছু করার থাকবে তোমাদের ইরাকে কিছু করার আছে আফগানিস্তানে কিছু করার আছে এদেশে রক্ত প্রবাহিত হয়ে যাবে নিরীহ মুসলমানগুলো মারা যাবে দেশ ভেদে খল হয়ে যাবে আর বড় বড় আলেমরা সব বন্দী হয়ে যাবে এদেশে ওয়াজ বন্ধ হয়ে যাবে এখানে এত মানুষ জড়ো হওয়ার আরো কি কারণ জানেন সারা দেশে ধর্মীয় সভাগুলো বন্ধ হয়ে গেছে ভয়ের চোটে ইসলামের কি উপকার করলে আর যেখানে এই ধর্মসভা হচ্ছে একশোটা পারমিশন নিতে হচ্ছে পারমিশনই দিতে চাচ্ছে না ধর্মীয় আচরণই বন্ধ হয়ে যাওয়ার পথে এখন আর যারা বাম সত্যিকার ইসলামের শত্রু তারা ইসলামের বিরুদ্ধে সুযোগ নিয়ে বলা শুরু করেছে যে ইসলাম যারা করে তারাই জঙ্গিবাদে তারা মানুষ খুন করে সুতরাং ইসলামিক রাষ্ট্রের কথা আর জেহাদের কথা যারা বলে তারাই হলো জঙ্গিবাদে এবং খুনি এই কথাবার্তা এখন আর বলাই যাবে না সুযোগ নিচ্ছে কি করা তোমাদের দিকে কি করে নিল ইসলামের শত্রুরা তোমরা চিন্তা করেছো সম্মানিত উপস্থিতি কাজে অনুরোধ করবো ছেলেরা এই সকল বিভ্রান্তির পথে পা দিবে না আরেক ফেতনা জামাতুল মুসলিমিন ফেতনা নাম জানেন আপনারা আপনারা জামাতুল মুসলিমের না জামাত আহলুল হাদিস জামাতুল মুজাহিদিন না জামাত আহলুল হাদিস জামাতুল মুসলিমের কি সুন্দর না ওদের ছাড়া আর কোন মুসলমান নেই প্রত্যেক মুসলমান কি না প্রত্যেক আহলাদিস কি মুসলমান কিন্তু প্রত্যেক মুসলমান কি আহলাদিস নো নেভার সবচেয়ে বাসাই করা যে যার আকিদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ কারা আহলে হাদিসরা একটা ফিল্টারেশন করা বোতলে তোলা ভালো পানি তাই না মুসলমানের মধ্যে সব আছে শিয়াও আছে রাফেজিও আছে সব আছে না সব ভালো মন্দ সব মিলিয়ে মুসলমান নাকি সেখান থেকে আমরা যারা পিওর সর্বশ্রেষ্ঠ তারা কারা আহলে হাদিস আপনি ভালো হইয়া পিওর হইয়া সর্বোৎকৃষ্ট হইয়া আইসা তারপরে ঘুরে আবার ওই পচা বাগানের মধ্যে ঢুকবেন মুসলমান তো সবাই ফাসেক মুসলমান জালেম মুসলমান শিয়া মুসলমান রাফেজি মুসলমান খারেজি মুসলমান সব মুসলমান থেকে সর্বশ্রেষ্ঠ হওয়ার পরে আবার ঘুরে আপনি আকিদা বিসর্জন দেয়া সবকিছুর মধ্যে ঢুকবেন কাজে আপনি জামাতুল মুসলিমিন না প্রত্যেক আহলাদিস মুসলিম কিন্তু প্রত্যেক মুসলিম আহলে হাদিস নয় সম্মানিত উপস্থিতি আমি খুব সংক্ষেপে আর দু একটি কথাবার্তা বলবো যে সকল প্রশ্ন কয়টি আমাদের সামনে উপস্থিত হয় অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের কি সম্পর্ক আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলতে চাই কয়েকটি প্রশ্নের উত্তর নীতিগত সিদ্ধান্ত আজকে আমি দিয়ে দেব আপনাদের কাছে আপনারা অবশ্যই সেজন্য অপেক্ষা করছেন যারা ঘুমিয়ে আছে তাদেরকে জাগিয়ে দিন খুব লম্বা করব না আহলে হাদিস কি রাজনীতি করে কি করে না নতুন করে ডক্টর গালেব শুরু করেছেন না এই চিন্তা আগেও ছিল আগেও ছিল বলে মনে করেন আপনারা আসুন কাফি সাহেব কি বলে দেখুন আল্লামা কাফি সাহেব বলতেছেন যে রাজনীতি আহলে হাদিস আন্দোলন আহলে হাদিস আন্দোলনের শহীদ রাজনীতি এমন ভাবে জড়িত যে ইহাকে আহলাদিস আন্দোলনের অপরিহার্য অংশ বলিলে অত্যুক্তি হয় না আহলাদিস পরিচিতি পৃষ্ঠা নাম্বার চৌত্রিশ কার কথা আবদুল্লাহ কাফি সাহেবের কথা চৌত্রিশ নাম্বার পৃষ্ঠায় আপনারা পড়ে দেখুন তিনি আরো বলতেছেন যে আমাদের মধ্যে ইনফেরিয়রিটি কমপ্লেক্স কাজ করছে আমাদের মধ্যে বড় শিক্ষিত আছে বড় রাজনীতিবিদ আছে বড় চিন্তাবিদ আছে বড় ধনী আছে তারা নিজেদেরকে আহলে হাদিস পরিচয় দিতে ঘৃণা করে প্রত্যেক মাহবিলে তারা সহস্রবার কিন্তু আহলে হাদিস হিসাবে নিজেদেরকে পরিচয় দিয়ে আহলে হাদিসের জন্য কোনো কাজ করতে চায় না এই রোগ কি নতুন না পুরাতন নতুন না পুরাতন আমাদের জাত ভাইরা বড় বড় যারা পোস্ট পজিশনে আছেন নিজেরা নিজেদেরকে আহলাদিস পরিচয় দিতে কুণ্ঠিত হন নিজেরা ভাইস চ্যান্সেলার পরিচয় দিতে গর্ববোধ করেন নিজেরা প্রফেসর পরিচয় দিতে গর্ববোধ করেন নিজেরা রাজনৈতিক নেতা হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করেন আর আহলে হাদিস পরিচয়টা যেন তাদের তিন নম্বর চার নম্বরের পরিচয় যেটা দিলে দিতেও পারেন না দিলে নাও দিতে পারেন এই অভিযোগ আবদুল্লাহ কাফি সাহেবের পুরাতন অভিযোগ চল্লিশ বছরের আল্লামা কাফি সাহেব এতেকাল করলেন উনিশশো সালে চল্লিশ বছরের তেতাল্লিশ বছরের দুর্বল নেতৃত্ব যিনি চলে গেছেন তাকে আল্লাহ পাক জান্নাত নসিব করুন তিনি তার ব্যাপারে আমি কোনো অভিযোগ উত্থাপন করব না কিন্তু ছোট্ট একটি ব্যাপার এইটুকুই যে আহলে হাদিস জামাতকে তাদের অন্তরকে গলা টেপে হত্যা করেছেন আর সেই সুবাদে সেজন্য তাকে অপরাধীও বলবো না এজন্য তিনি সরকারি বড় বড় দায় দায়িত্ব নিয়ে ব্যস্ত ছিলেন সমাজে কিভাবে জাগিয়ে রাখতে হবে ধরে রাখতে হবে প্রাণ সঞ্চার করতে হবে এ ব্যাপারে কোনো দৃষ্টিভঙ্গি তিনি নিতে পারেন নাই যদি নিতেন তাহলে কি হতো সংগঠনের কাজ যদি আপনি সবকিছু চ্যালেঞ্জ করে করতে চান তাহলে কি হয় হ্যাঁ? জেল হয় বুঝতে পারেন না তাই না চাকরি যায় সুবিধা নষ্ট হয় জীবনের উপর জুলুম আসে অত্যাচার আসে কাজেই যারা দায়িত্ব পালন করেন তাদেরকে ড্যাম কেয়ার থাকতে হয় দুইটা একসাথে চলে না দুটোর পথ দুইটা আল্লাহবাক দিলে দিবেন না দিলে না দিবেন আর এই সুযোগে আমরা হয়ে গেলাম সস্তা মাছের বাজার সস্তা মাছের বাজার কিংবা একটা আম গাছ সবাই খালি কায়দা কায়দা কলম দেয় কালকে বলেছিলাম আমাদের মধ্যে কেউ দিন কায়েম করতে আসে জানে আমরা দিন প্রসঙ্গে কিছুই জানি না দিন কায়েম করতে করতে আমাদের যুবক পোলাপান সব নেওয়া শেষ এই জন্য আমরা চেষ্টা করেছি যে ঘরের ছেলে ঘরে ফেলো ঘরে ফেরার পালা এখন ঘরে ফিরে আসো আল হাবিস কোনো অপূর্ণাঙ্গ কিছু নয় পূর্ণাঙ্গ দিন শেখার জন্য কারো কাছে যেতে হবে না রাজনীতি শেখার জন্য কারো কাছে যেতে হবে না অর্থনীতি শেখার জন্য কারো কাছে যেতে হবে না কারোর সাথে গোট বাঁধার তোমার প্রয়োজন নাই তুমি আহলে হাবিস থাকো তুমি সব কিছু স্পষ্ট ভাবে পাবে শুদ্ধ ভাবে পাবে এবং অন্য কেউ শেখাতে পারবে আত্মহত্যার কোনো প্রয়োজন তোমার নেই আহলে হাবিস রাজনীতি করে অবশ্যই করে আজকে আমার জাত ভাই নেতারা বলেন আমাদের গঠনতন্ত্রের রাজনীতি বলতে কিছু নেই আমার সামনে বলে আমি বলি আপনার নিজের সংবিধান কি জানি না আল্লামা কাফি সাহেবের লেখা সংবিধান গঠনতন্ত্র প্রথম থেকে শেষ পর্যন্ত যে কটা সংস্করণ হয়েছে তার আলে আদিস পরিচিতিতে আর পাকিস্তানের ইসলামী শাসন সংবিধানে এবং বিভিন্ন ইসলামের অর্থনীতির উপর যে বই লিখেছেন ইসলামিক রাজনীতির উপর যে বই লিখেছেন সর্বত্রই তিনি রাজনীতি নিয়ে কথা বলেছেন তিনি একজন প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন আপনারা ভয় পেয়ে যে তা অস্বীকার করছেন দুই নম্বর প্রশ্ন গণতন্ত্র আমাদের ভাইরা একদল গণতন্ত্রকে এক হালাল বলেন আরেক দল গণতন্ত্র প্রসঙ্গে পূর্ণাঙ্গ জ্ঞান ছাড়াই সরাসরি হারাম বলেন গণতন্ত্র কি এই ব্যাপারে সুস্পষ্ট রাষ্ট্রবিজ্ঞান পরে আগে ধারণা নিতে হবে গণতন্ত্র কি গণভোট কিছু শিখার চেষ্টা করেন গণভোটে কি গণতন্ত্র একটা গণভোট হলো নেতৃত্ব পরিবর্তন একটা প্রচেষ্টা মাত্র এটার নামই গণতন্ত্র নয় ভাই মানব অধিকার নিয়ে আলোচনা করেছেন গণতন্ত্র হলো জনগণের অধিকার সমান অধিকার সুবিধার ক্ষেত্রে সমান অসুবিধার ক্ষেত্রে সমান আইনের ক্ষেত্রে সমান অধিকার প্রশাসনের সামনে সমান অধিকার বিচার বিভাগে সমান অধিকার আজকে এই রাজশাহীতে যদি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে মাঠে মিটিং করবে যে মাঠে শেখ হাসিনা মিটিং করবে সেই মাঠে আন্দোলনে মিটিং করবে না করবে না এটার নাম গণতন্ত্র এই যে আছে কিতাবে আজকে যারা প্রশাসনে চলে যান রাজনৈতিক ক্ষমতা দখল করেন নিজেরা হাজার হাজার পোস্টারিং করেন না জায়েজ হয় না নিজেরা ওয়াল রাইটিং করেন না জায়েজ হয় না পুলিশ প্রশাসনকে ব্যবহার করেন না জায়েজ হয় না র্যাবকে ব্যবহার করেন না জায়েজ হয় না কোটি কোটি টাকা একটা মঞ্চ বানাইতেই পারে পঞ্চাশ লক্ষ টাকা খরচা করতেন না জায়েজ হয় না গোটা রাস্তা ব্লক করে দিয়ে মন্ত্রীরা চলে আসেন দেশের ক্ষতি করেন না জায়েজ হয় না না জায়েজ হয় শুধু আহলাদিস আন্দোলনের প্রোগ্রাম আর সেই মিথ্যা গণতন্ত্রের নামে যারা ধোকাবাজি করে তারা যখন গণতন্ত্র গণতন্ত্র বলে চিৎকার করে তখন তাদের মুখে থুতু দিতে ইচ্ছা করে গণতন্ত্র বলতে তোমরা কি শিখেছ কি বুঝেছ পুলিশ বাহিনী সরকারের স্বার্থ ব্যবহারের জন্য নয় পুলিশ বাহিনী হলো রাষ্ট্র নিরাপত্তার জন্য সামাজিক নিরাপত্তার জন্য এখানে মিটিং করছি এখানে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহর পরে আল্লাহ হলো প্রধান নিরাপত্তা দান ডিস্টার্ব করার জন্য নয় অসুবিধা সৃষ্টি করার জন্য নয় আজকে যারা ডিসি আছেন তাদের দায় দায়িত্ব শান্তি শৃঙ্খলার পক্ষে কাজ করা শুধু একশোটা সমস্যার সৃষ্টি করা নয় সরকারি নির্দেশে একশো চুয়াল্লিশ ধারা জারি করার নাম গণতন্ত্র নয় আজকে চাকরি পাওয়ার সুবিধা যদি সরকারের দলে থাকে আমি উদ্দিনেরও আছে ডক্টর সাকাওয়াতেরও আছে না নাই আমি সরকারি দল করি বা সরকারি দলের শরিক আমরাই শুধু চাকরিগুলা বন্টন করব বাকিরা শুধু চেয়ে চেয়ে দেখবে এটার নাম গণতন্ত্র নেভার কখনো না আপনারা আইনগত সুবিধা পাবেন বিচারের মাধ্যমে হ্যালো করে সবাইকে ছাড়িয়ে নেবেন আমরা বিচার বিভাগের পিছে পিছে ঘুরে বেড়াবো নানান অজুহাতে আমাদের জামিন বাতিল হবে এটার নাম কি গণতন্ত্র না জনগণের স্বার্থে যে সকল গণতন্ত্রর কথা আছে সেটার সাথে ইসলামের সম্পর্ক রয়েছে এইটুকুতে আমরা ষোলো আনাই একমত এত কোন দ্বিমত আমাদের নেই সম্মানিত উপস্থিতি সুতরাং এই ধরনের গণতন্ত্র যদি আপনারা কায়েম করতে চান সেই গণতন্ত্রের সাথে আমরা সম্পূর্ণ একমত কিন্তু গণতন্ত্রের একটি পার্ট মাত্র হলো গণভোট গণভোট যদি জাল জুয়ার মাধ্যমে হয় বাজেট টাকা কালো টাকা ছড়াছড়ির মাধ্যমে হয় মস্তানবাজির মাধ্যমে হয় ভালো লোকের যদি নির্বাচিত হওয়ার পথ বন্ধ হয়ে যায় আমরা ওই গণভোটের বিরোধী কিন্তু যদি কোনো গণভোট ভালো মানুষকেই নির্বাচিত করে আমরা সেটার বিরোধী না কেন ভালো মানুষ নির্বাচিত হয় আমাদের লক্ষ্য ভালো মানুষ নেতা হোক সে পথ আমরা রুদ্ধ করব কেন এটা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার অনেকেই বলেন যে অধিকাংশ মানুষের যে রায় সেটা সবচেয়ে ভুল হয় হতেও পারে ভুল ভুল হয় শুদ্ধও হয় কিন্তু পদ্ধতিটা যদি ভালো কাজ তারা করতে পারে ওটা তো আমার ধারণা খারাপ হবে যদি ভালো হয় সেটাকে আমরা সমর্থন দিব না অবশ্যই দিব সুতরাং আল্লামা কাফি সাহেব এবং আক্রমকা সাহেব যুক্ত নির্বাচন এবং মিশ্র নির্বাচন দুটি বই লিখেছেন এবং এ ব্যাপারে আর সারা বিশ্ব এখন দুইটি জিনিসই চেনে হয় সন্ত্রাস নাহলে গণভোট তৃতীয় কোনো পথ নেই তাদের কাছে যেহেতু আমরা গণভোট করি না সুতরাং আন্তর্জাতিক আদালতে আমরা সন্ত্রাস কিন্তু তাদেরকে আমরা সবিনয় জানিয়ে দিতে চাই যে আপনারা কি কোনো জামাত করলেই মনে করেন যে আমরা ক্ষমতায় যেতে চাচ্ছি যে সন্ত্রাস করতে হবে আমাদের আমরা গণভোট করি না দাঁড়াই না কিন্তু আমাদের ক্ষমতার উচ্চাভিলাষ তো নাই সুতরাং আমাদের সন্ত্রাস করারও প্রয়োজন নাই কাজেই জনগণের মতামত যদি আমাদের অনুকূলে এসে যায় যেভাবেই আপনারা পাঠান আমাদেরকে আমরা যাব ইনশা আল্লাহ আজিজ এই হলো গণতন্ত্র প্রসঙ্গে আমাদের প্রাথমিক কথা খারাপ মানুষকে সমর্থন দেওয়া যাবে না সামনে নির্বাচন আসছে আমরা কি করব সামনে নির্বাচনে আমাদের নেতৃবৃন্দকে যদি খুব সীমিত সময়ের মধ্যে ছেড়ে দিয়ে তাদেরকে নির্দোষ ঘোষণা দেওয়া হয় তাহলে আমরা আমাদের নিজ নিজ অবস্থানে অবস্থান করব হয়তোবা আর যদি না ছেড়ে দেওয়া হয় যদি সমস্যা বাড়ানো হয় যদি দেখা যায় যে নির্বাচনে না গেলে আমাদের উপর অত্যাচার বেড়েই চলেছে নেতৃবৃন্দের মুক্তির কোন পথ নাই তাহলে আমরা হয়তো বা সেই পথেই হাঁটব আপনারা রাজি আছেন সম্মানিত উপস্থিতি ব্যাপারটা খোলাসা হওয়ার প্রয়োজন রয়েছে ব্যাপারটা খোলাসা হওয়ার প্রয়োজন রয়েছে অনেক চিন্তা ভাবনা করতে হয় কখন কি করব কিন্তু আমরা নীতি বিসর্জন দেব না আদর্শ বিসর্জন দেব না আমরা ত্যাগের পথেই থাকব সত্যের পথে অটল থাকব আমরা যদি সময়ে সময়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হই বহু সিদ্ধান্ত আমাদের নিতে হয়েছে গত এক বছরে আপনারা দয়া করে আমাদের কান্ধে হিমালয়ের মতো বোঝা চাপিয়ে দিয়েছিলেন মাথায় হিমালয় পর্বত নিচে আগ্নেয়গিরি সম্মুখে বাঘ পিছনে সাপ এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা যারা এখানে অবস্থান করি তাদের বেশ কিছু মানুষের গেছে আপনারা বিশ্বাস করেন আপনাদের দেওয়া দায় দায়িত্ব আমানতের সাথে আমরা যতটুকু পেরেছি পালন করার চেষ্টা করেছি সব ব্যাপারে আপনাদের সাথে পরামর্শ করা সম্ভবপর হয় নাই ভুলও করেছি শুদ্ধও করেছি যা শুদ্ধ করেছি তার সাথে আপনার একমত যা ভুল করেছি তাকে আপনারা ক্ষমা করবেন যদি আরো বৃহত্তর কোন সিদ্ধান্ত নিতে হয় আমরা যদি নেই আপনারা কি সেটা গ্রহণ করবেন ইনশাল আজিজ এইটুকু এই প্রসঙ্গে কথা বালা মুসিবত আসবে বিপদ আপদ আসবে বিপদ আপদ যদি দুনিয়াবি স্বার্থের জন্য মানুষ নিতে পারে এমন কোনো নেতা নাই আমরা তো আগে মনে করেছিলাম ডক্টর গালেব সাহেব আমির সাহেব জেলে গেলেন নায়েব আমির জেলে গেলেন না জানে কি হয়ে গেল সর্বনাশ হয়ে গেল শেষ হয়ে গেলাম কান্নাকাটি মাতম আহাজারে যে নেতার কাছেই যাই সেই নেতাই বলেন যে আপনারা এত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন কেন আমিও তো ছয় মাস খাটছি উনিকে আমিও তো এক বছর খাটছি উনিকে আমিও তো দুই বছর খাটছি দুনিয়ার জন্য খাটছে তাহলে আপনাদেরকে দুই চার ছয় মাস একটু আটকায় রাখছে ইসলামের জন্য এত বিচলিত হচ্ছেন কেন দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকতে হবে কোন ইমাম আছেন যার শাস্তি না হয়েছে ইমাম মালিককে গাধার পিঠে চড়ে তারপরে পিটানো হয়েছে মুখে চুনকালি মাখানো হয়েছে ইমাম মালিক বলতেন মান কানা ইয়ারিফুনি ফায়ারিফুনি ওয়া মান লাম ইয়ারিফনি ফালইয়ারিফনি আনা মালিক ইবনে আনাস ওয়া قد উমিরতু আন আকুলা বিজাওয়াজ তালাক আল মুকরাহ ওয়া ইন্নী আকুল তালাকুল মুকরাহ লাইসা বিশাই আমি ইমাম মালিক মালিক আমি যাকে তোমরা ইমাম হিসাবে মানো আজকে গাধার পিঠে উল্টা করে চড়ে মুখে চুন কালে মেখে শহরের পথে পথে প্রদক্ষিণ করানো হয়েছে শাসক আমাকে বলেছিল জবরদস্তি করে তালাক দিলে তালাক হবে আমি বলি জবরদস্তি তালাক তালাক হবে না শাস্তি ইমাম আহমদ আহম্মাল ঘোষণা দিলেন আল্লাহ কোরআন আল্লাহর কালাম আল্লাহর মতো চিরন্তন সব আলেমরা আপোষ করলো সরকারের সাথে দিন কায়েমের সব ঢুকে গেল বাতিলের সাথে বাতিল বাতিল যারা করেন তাদের সাথে একমাত্র ইমাম আহমদ আহমদ হাম্বল টিকে থাকলেন তিন সরকারের আমলে তাকে জেল খাটানো হলো তাকে জেলখানায় পিটানো হলো সারা পৃথিবী আহমদ ইবনে হাম্বলের সেই কথাই গ্রহণ করেছেন হাজার চামচা দালাল আলমদের কথা গৃহীত হয় না আজকে ডক্টর গালেবের কথাই টিকবে টিকছে দিনের ব্যাখ্যা তিনি যা দিয়েছেন সেটাই টিকবে ইসলামী আন্দোলনের যে পথ তিনি দিয়েছেন সেটাই টিকবে সেটাই ঠিক যতই অত্যাচার করা হোক না কেন যতই সন্ত্রাসী এবং জঙ্গিবাদের নাটক সাজানো হোক না কেন সেটা টিকবে না ইতিহাস সেটা ধুয়ে মুছে সাফ করে দেবে সম্মানিত উপস্থিতি ইমাম এবনে তাইমিয়াকে আটবার জেলখানায় ঢুকানো হয়েছে কি অপরাধ করেছিলেন তিনি কোনোই তো অপরাধ করেনি আল্লামা কাফি সাহেব দুইবার জেল খেটেছেন ও সুযোগ সন্ধানী জমিয়তর ভাইয়েরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আপনারা তখন নাকি জায়গায় জায়গায় খুব হাতে তালি দেন বকল বাজান এখন হয়েছে এখন গালেবের শাস্তি হইতেছে না এখন বিপদ আপদ হইতেছে না কোথাও কোথাও শুনি যে আমার বন্ধুরা নাকি আমাদের কর্মীদের বিরুদ্ধে কিছু কিছু লিস্ট থানায় জমা দেন এত নিচে নামতে হয় ভাই আমাদের এক ভাই কিন্তু আল্লামা কাফি সাহেব দেখ জাতির জন্য ইসলামের জন্য দুইবার জেল খেটেছেন কাফি সাহেবে কাফি সাহেব করেন কাফি সাহেবের মানেন কোনটা কিচ্ছু মানেন না কাফি সাহেবের যোগ্য উত্তর শ্রী ডক্টর আসাদুল্লাহ আল গালেব ডক্টর আসাদুল্লাহ আল গালেবের মধ্যে তিনটা জিনিসের সমন্বয় ঘটেছে চরিত্র বোঝার চেষ্টা করুন বহুত গবেষণা করে এগুলা বের করতে হয় জামাতে গোরাবে আহলাদিস যেটা মুজাহিদ আন্দোলনের পরে সর্বপ্রথম সংগঠন সেই জামাতের ইমারত এবং বাইয়াত সেটা দুই নম্বর জাহাদের যে প্রেরণা নিয়ে সৈয়দ আহমদ মৌলী শাহ ইসমাইল শহীদ নেমেছিলেন সেই প্রেরণা তৃতীয় প্রেরণা আল্লামা আবদুল্লাহ কাফির যে স্বপ্ন দেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করা সেই চিন্তাধারা এবং চতুর্থ ধারা হলো সৈয়দ নদীর হোসেন সাহেবের হাদিসের যে সনদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম পর্যন্ত এই চারটি ধারার সমন্বয় ঘটছে আমাদের আহলে হাদিস আন্দোলনের মধ্যে এলমি সনদ যদি না থাকে সেটা হবে না কাজে এটা পূর্ণাঙ্গ একটি আন্দোলন এটা কোনো আধামাধা আন্দোলন নয় একটি গতিশীল আন্দোলন এখানে বালা মুসিবত বিপদ আপদ আসবে শাসন যন্ত্রের ভাইদেরকে বলবো যারা নেতারা এসেছেন মন্ত্রীরা এসে গেলেন এবং যারা আশপাশে আছেন তাদেরকে দুটি কথা বলবো আমরা কোন ধরনের নেতৃত্ব চাই কোন ধরনের নেতৃত্ব চাই শুনেন হজরত উমর রাজিয়াল্লাহ তালানহু হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালাহুর এন্তেকালের সময় হয়ে গেল মাসিক বেতন ছিল কত জানেন মৃত্যুর সময় সেটা বারো হাজার দিন হাম নিয়েছিলেন সরকারের কোষ থেকে কয়েক বছরের শাসন আমলে মাত্র বারো হাজার দিন হাম নিয়েছিলেন মৃত্যুর সময় বললেন যে আমি বারো হাজার দিন হাম দেশের প্রেসিডেন্ট হিসাবে নিয়েছি হিসাবে নিয়েছি সব রাষ্ট্রের দাও প্রজার কোনো পয়সা আমি আমার পেটে তুলে মরতে চাই না এক নম্বর দুই নম্বর বলেন দেখো তো সম্পদ হিসাব করে কোন কিছু বেড়েছে কিনা আমার হিসাব করে দেখা গেল যে একটা দাস বেড়েছে একটা উট বেড়েছে আর একটা পুরাতন কম্বল রয়েছে হজরত আবু আবু বকর বলে গেলেন আমি মৃত্যুর পরে আমার পরে অমর খালিফা হচ্ছে কাছে এই তিনটা জিনিস জমা দিবে এতেকাল হয়ে গেল হজরত আবু বকরের জীবদ্দশায় রাষ্ট্রের কাছ থেকে নেওয়া যে বেতন শোধ করে গেলেন বিক্রি ঘর বিক্রি করে আর যে তিনটা জিনিস বেড়েছিল মনে করলেন কি কি একটা দাস যেটাতে পানি টেনে আনতেন একটা কম্বল যেটা গায়ে দিয়ে শুতেন আর কি একটা উট একটা দাস আর একটা কম্বল মৃত্যুর পরে তার ওসিয়ত অনুযায়ী যখন হজরত ওমরের কাছে পৌঁছানো হলো তারপরে খালিফা ওমর বললেন আবু বকর এটা কি করে গেলেন ওটা তো উনি নিজেই রাজকোষে জমা দিয়ে যেতে যেতে পারতেন কিন্তু আমার কাছে দিতে বললেন কেন এটা তো আর কিছু না হজরত আবকর মৃত্যুর সময় আমাকে একটা শিক্ষা দিয়ে গেলেন সবক দিয়ে গেলেন তুমি তোমার সম্পদ যেন কিছুই না পারে খালি পাওয়ার পরে না যেন বাড়ে হয়তো তোমন ইন্তেকাল করলেন যা কিছু বৃদ্ধি হয়েছিল যা কিছু ছিল সব তিনি শোধ করে তার কাল করলেন একেবারে এই রাজকোষ থেকে যা কিছু আমরা চাই এই ধরনের গভর্নর এই ধরনের খালিফা ভোগ বিলাসী মানুষ আমরা চাই না নহি জীব মোরা ভোগ বিলাসের শাহাদাত ছিল কাম্যমদের ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান আমরা সেই যা আজকে আমরাই কি বললো আমরা কি খাই জানেন আপনাদের ধারণা যে বহুত বড় বড় ভোগগুলা শেখায় ভাইরা যে আমাকে ওইখান থেকে এই পর্যন্ত গাড়িটা নিয়ে আসবেন নিয়ে আসবেন এটা আমি জানতাম না এটা ভাইদের অতিরিক্ত সিদ্ধান্ত অতিরিক্ত সিদ্ধান্ত ডক্টর গালেবে কোনো ভোগ বিলাসের জীব ছিলেন না এই যে ভাইরা বসে আছেন তারাও কোনো ভোগ বিলাসের জীব নয় যেখানে আমরা আছি কালকে কোনো কোনো ভাই ছুটি চেয়েছেন আমাদের এই বড় বড় বক্তা ভাইদের মধ্যে আমি বলেছি ছুটি কেন আপনারা জানেন এটা আমাদের জাতীয় আহলাদের সম্মেলন দ্বিতীয় দিন আপনারা প্রোগ্রাম নেবেন কেন পাশের ভাইকে একটু ধমকের শুনে বললাম এখানে বক্তৃতা করবে বক্তৃতা থেকে নাইমা যারা দ্বিতীয় দিন বাহিরে যেতে চায় তাদেরকে গেট পাহারা দিতে হবে যেতে তো দিবই না এখানে বক্তৃতা থেকে নেমে যায় ওখানে গেট পাহারা দিতে হবে কি মনে করেছেন কাজ করতে হবে আপনার যখন অন্য জায়গায় যান শাহী বক্তা হয়ে যান কিন্তু এখানে আপনি আহলে হাদিসের কর্মী এখানে আপনি আহলেসের কাজ করতে এসেছেন আপনার বিবেচনা বোধ থাকতে হবে আপনার বিবেকের দংশন থাকতে হবে ভাইয়ের আল্লাহ রহমতে আমি ক্ষুদ্র মানুষ হলেও সম্মান দিয়েছেন এবং তারা রয়ে গেছেন আপনারা বললেন আলহামদুলিল্লাহ এমনকি মৌলানা মনির উদ্দিন ভাইকে দেখলাম গেটে দাঁড়িয়ে আছেন ওখানে ঘন্টার পর ঘন্টা আমি চিন্তা করলাম উনি ওখানে দাঁড়িয়ে রয়েছেন কেন পরে সেখানে এসে বুঝলাম যে বোধ হয় বোধ হয় উনি ওইটাই পালন করতেছেন চিন্তা করতে পেরেছেন আমার উল্লাহ ভাইও লড়েন নাই ঘুমোতেই যান নাই আছেন আশপাশ দিয়ে জাগতেছেন যারা আপনাদের বিভিন্ন মাহফিলের শাহী বক্তা তারা এখানে কি বক্তা এবং কর্মী এটা মনে রাখবেন সৈয়দুল কৌমে খাদ হজরত উমর একবার উঠে চড়েন উটের পিঠে নিজে চড়েন যাচ্ছেন কোথায় জেরুজালেম যাচ্ছেন তাই না একবার ওমর চড়ে উটের পিঠে আবার চড়ে কে চাকর তাই না ভৃত্য চরিল উটের পৃষ্ঠে ওমর ধরিল রশি মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধরায় নামিল শশী আমরা এই ধরনের সমাজ কায়েম করতে চাই এবং সেই পথে আমরা কাজ করে যাচ্ছি আমরা শুধু স্লোগান সর্বস্ব কোন একটা জামাত নই আমরা ত্যাগ দিতে জানি আমরা কোরবানি করতে জানি যখন দেশের বুকে এত জটিল পরিস্থিতি জটিলতার মুখোমুখি কে করছে এখন আমরাই করছি যারা সশস্ত্র যুদ্ধের নামে মানুষ হত্যা করে তাদের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে সর্বপ্রথম কারাময়দানে নেমেছে আমরাই নেমেছি এখনো বিশ্বাস নেই ওয়ালের পিছন দিক থেকে কোন একটা বোমা এখানে ছেড়ে দেয় কিনা আমরা কি জীবনের বড় করেছি না সরকারি বাহিনীর হটকারিতার ফলে সর্বপ্রথম নির্যাতনের শিকার কে হয়েছে আমরাই হয়েছি তারপরে মাঠে ময়দানে মানুষ সভা করতে পারে না কথা বলতে পারে না সরকারের ঊর্ধ্বতন গোয়েন্দা বিভাগের একজন আমাকে একদিন ডেকে বললেন যে ভাই কি করি যে কি করবেন আপনাদের তো সাহস নেই ডক্টর গালেব যে নাটক দেখালে তো বন্ধ হবে না আমরা জীবনের ঝুঁকি নিয়ে কথা বলতে জানি আহলাদিসের সমাজের যদি হয়ে থাকে আপনাদের ধারণা মতে কিছু সংখ্যক ছেলে ধ্যান টিভিতে চান দেন আমরা জীবনের ঝুঁকি নিয়ে কথা বলবো সেখানে আমাদের সামান্যতম পরোয়াও নেই কি মনে করেছেন আমরা ভোগ বিলাসের জীব নই আমরা দুর্বল নই আমরা কাপুরুষ নই আমরা ফিরু নয় কিচ্ছু না দেশ জাতির এ দেশ আমাদের আমরা দেশের ইসলাম আমাদের আমরা ইসলামের আপনাদের মতো ঠুটো জগন্নাথের আমাদের কি ভয় দেখান কি ভয় দেখান আপনি আজকে ক্ষমতায় এসেছেন কালকে থাকবেন না রাজনৈতিক স্বার্থর জন্য যখন যে বলি টিয়া তো তার মতো আওড়াবেন আমরা তো ঘন্টায় ঘন্টায় বলি বদলাই না বাতাসে তো আমরা ঢুলি না আমরা ভোট ভিক্ষুক নই মানুষের দ্বারে দ্বারে ওই করুণা ভিক্ষা করতে ঘুরি না কাজেই আপনাদেরকে আহ্বান জানাব আন্দোলন বোঝার চেষ্টা করুন আদর্শ বোঝার চেষ্টা করুন তিন কোটি আহলে হাদিস একটা প্ল্যাটফর্মে চলে আসতে চেষ্টা করুন আর তিন কোটি আহলে হাদিস যদি ঘমে থাকেন তাহলে দুর্নীতি বেড়েই যাবে আপনাদেরকে দুর্নীতিবাজ বানিয়ে ছাড়বে ঘরের শত্রু বিভীষণ যারা স্বার্থের লোভে কিছু কিছু লোক এতই নিচে নেমেছে সব চুরি চামারি করে নেয়া ট্রাস্টের পয়সা পাতে আমরা অত অত চালাক চতুর লোক না সব চুরি করে নেওয়া হয়ে গেছে ভাইগানে কিছু পত্রিকারাদেরকে দিছে কিছু পুলিশের দিছে কিছু নেতা খেতাদেরকে অবশ্যই ঢালছে না হইলে ডক্টর গালিবের বিরুদ্ধে সারা দুনিয়া একবারে খেয়ে উঠলে কেন কি ঠেকা বসছিল তাদের এত নিচে নামতে পেরেছে লোকটা নিজের ঘরে পেট্রোল আগুন ধরায় ডক্টর গালিব হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রসার বগুড়া যায় নাকি সেই লোকের ঘরের মধ্যে চতুর্দিকে পেট্রোল দেয়া তারপরে নাকি রশি লাগাই দেয় ডক্টর গালিব আগুন ধরাই দিয়েছে কাহিনী কয়টা শুনবেন এদেশে সেই গ্যাস আবার কেউ কোর্ট গ্রহণ করে আমি বিচার বিভাগের সম্মানিত বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে কমন সেন্স বলতে একটা জিনিস আল্লাহ আপনাদেরকে দিছে না পুলিশ ভাইকেও আমি অনুরোধ করব আল্লাহ তো ব্রেনটা তো আছে মাথার মধ্যে তো একটা গিলু দিছে আল্লাহ পাক ডক্টরেট ডিগ্রিধারী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর রাজশাহীর থেকে যাইয়া তারপরে বগুড়ায় আরেকজনের ঘরে যে আগুন ধরাই দিতে পারে না এটা তো কমন সেন্স বলে জিজ্ঞাসা করতে পারলেন না ভাই এটা কি করে সম্ভব এত নিচে নামতে পারে মানুষ মানুষের চরিত্র আমার দেশের পুলিশ ভাইদের কথা আর কি বলবো পুলিশ ভাইদের কথা কি বলবো তিন বছরের শিশুটাকে ধর্ষণ করছে চার বছরের শিশু বাপে কান্দনে থানায় গেছে ঢাকায় ও খুন করছে ও খুন করেছে কি কারণে একজন চার্জশিটে উঠে এসে খবর রাখে না হাফিজুর ভাই চার্জশিটে আসা না মারা গেলেন দিতেই হবে তার না শফিকুল চার্জশিটের আসামি এখন ট্রাইব্যুনালে এসে এসেছে রাজশাহীতে আমিলুল চাষুটের আসামি এসেছে আমাদের একেবারে সহজ সরল সাদা মাঠা মানুষ ছাত্রদের নাম চিটাগাঙ্গে আসামি হয়ে ধরা পড়ে আছে মোল্লা জাহাঙ্গীরকে আপনারা চিনেন চিনেন আপনারা জাহাঙ্গীর আলমগীর আলমগীর সাহেব চিনেন না তিনিও বলে তামুকের করে বেশি জান্নাত করে এই লোকটা অনেকে বলে বোমা মারছে তাকেও আটকে রাখছে এইরকম বারো তেরো জন মানুষ আমাদের আটকে রাইখা একবারে দুনিয়া একটু আগে বিবরণ দিলেন সাইদুর রহমান ভাই সেদিন রাতে র্যাব পুলিশ ব্যাটালিয়ান গোটা রাজশাহী যেন এক প্রলয়ঙ্করে কাণ্ড ঘটে তার এমন কাহিনী রচনা করলেন যে কাহিনীর কাছে কিসের একটা রোমিও জুলিও ট্রেলার এমন করুন কাহিনী পৃথিবীর মতো হয় না ফাইজলামের একটা সীমা আছে হটকারিতার একটা সীমা আছে নাটকের একটা মাত্রা আছে ভাই এতটা করতে হয় আমরা কি ভাত খাই না আমরা কি এদেশের নাগরিক না আমরা কি কিছুই বুঝি না এতটাই নিচে নামতে হবে একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের জন্য সম্মানিত উপস্থিতি সিডি নাকি পাইছে সিডি বলে পাইছে কম্পিউটার নিয়ে যে খুব তাড়াহুড়া করে কুইলা খুব জিনিস পাইছে সিডির মধ্যে বলে প্রশিক্ষণ আছে আর ওই প্রশিক্ষণ তো আমাদের গঠনতন্ত্রের মধ্যে আছে আমরা কি অস্ত্রের প্রশিক্ষণ দেয় নাকি আপনাদেরকে আমরা অস্ত্রের প্রশিক্ষণ দিয়েছি হাত তুলেন আমরা অস্ত্রের প্রশিক্ষণ জানি বহির শক্তির আক্রমণ যদি হয় আমরা নিব ইনশাল্লাহ পরিস্থিতির মধ্যে প্রশিক্ষণ পাইছি আর ভাই আপনার হাঁস মুরগির প্রশিক্ষণ দেন যুব প্রশিক্ষণ কেন্দ্র খুলছেন টিচার প্রশিক্ষণ আছে সব জায়গায় আপনারা বোমাবাজি শেখান নাকি বোমাবাজি আপনারাই শেখান নাহলে বিশ্ববিদ্যালয়তে আমাদের কোনো ক্যাডার নাই সেখানে বোমাবাজি করে কে কিছুদিন আগে কুষ্টিয়ায় ভাত খাওয়ানো গুতাগুতি কে করলো আর কারা ওখানে হালেজের কেউ ছিল গুতাগুতি করেন আপনারা মারামারি করেন আপনারা হল দখল করেন আপনারা খুন করেন আপনারা এই যে রাজশাহীতে কয়েকজন টিচার মারা গেল দায়ী কারা ঘুইরা এসে আমাদের কান্দে চাপেন তাহলে কেসটা বেটাই চলছে তাই না জিনিস পাইছি সিটি পাইছি সিটির মধ্যে কি আছে দেখান সাহস থাকলে ওই ল্যাংটা ফকির দাঁড়াই আছে সবাই তার সুমা দেয় আর বাবা বাবা করে হে বাবা বাবা করো কেন জন্মদিন জিনিস আছে জিনিস আছে আর যে জিনিসটা তখন দেখাই যেতেছে কাপড় চুপড় পরে নাই সিঁড়ির মধ্যে জিনিস আছে সিঁড়ির মধ্যে কি জিনিস আছে ওই পাগলা ল্যাংটা ফকিরের মধ্যে যে জিনিস আছে ওই রকমই আছে ভারপ্রাপ্ত আমির হয়েছি কি করি দুঃখের চোটে কিছু কিছু হালকা কথাবার্তাও বলতে হয় না বলে তো উপায় নাই মাফ করে দেন আপনারা সম্মানিত উপস্থিতি কথা আর আমি বাড়াতে চাই না রাজনীতি গেল গণতন্ত্র গেল নির্দেশ গেল আপনাদের প্রতি আপনারা কি করবেন কর্মী গঠন অন্যান্য সংগঠনের সাথে আমাদের সম্পর্ক ইসলামিক দলগুলার সাথে আমাদের সম্পর্কটা কি নীতি নির্ধারণের কথা বলছি ইসলামিক দলগুলো যদি তাদের ইসলামের পথে অটল থাকে আমরা সহযোগিতা করতে প্রস্তুত কিন্তু কোন ইসলামিক দলের কর্মী হতে আমরা প্রস্তুত নই এটা আমাদের নীতি যদি সত্যিকার ইসলামের পথে থাকেন সহযোগিতার প্রয়োজন পড়লে আমরা সহযোগিতা করি কিন্তু যত ইসলামের নাম ভাঙ্গান না কেন কোন আহলে হাদিস অন্য কোন ইসলামিক দলের কর্মী হতে পারে না হাত তোলেন নামান এটা আজ নতুন কথা নয় আল্লামা আবদুল্লাহ কাফি সাহেবকেও সেই ব্রিটিশ পিরিয়ডে বলা হয়েছিল যে আপনি ইসলামিক দলের কর্মী হন না কেন চিন্তা করেন অহংকার কত ধৃষ্টতা কত সাতান্ন সালে গাই বান্নাতে একজনে কাফি সাহকে প্রশ্ন করেছেন যে আপনি এত বড় আলেম ইসলামী দলের কর্মী হন না কেন আপনি রকম হয়ে যান কাফি সাহকে বলে আরেক ফাউ তুই চিন্তা করতে পারেন আমি ওনার দলের কর্মী হইতে যাবো আমি আহলে আছে বাচ্চা আমি উনি আহলে আছেন পাঁচটা ভাষার পন্ডিত বাংলা একাডেমির প্রাইজ পাবো তিনি এত মহান ব্যক্তিত্ব তিনি নাকি আরেকটা দলের কর্মী হওয়ার জন্য দাওয়াত দেয় তিনি আবার আহলে আছে বাচ্চা সম্মানিত উপস্থিতি এটা একটা নীতি কাবি সাহেবের সেই ব্রিটিশ কাল থেকে লেখা দুইটি বই পড়ে নেবেন একটি পত্রের জবাব ইসলামী জামাত বরাম জমিয়ত আহলে হাদিস পড়ে নিলেই তত্ত্ব থেকে পরিষ্কার করা রয়েছে কেউ যদি ভালো কাজ করে আমরা তার স্বীকৃতি দেই কিন্তু স্বীকৃতি দেওয়া মানে আমার তার কর্মী হতে হবে এমন কোনো কথা আছে নাই পরিষ্কার কথা আর যে বৃহত্তর ঐক্য করতে চান কনফেডারেশন করতে চান কোরআন এবং সহিদের ভিত্তি করে আমরা বৃহত্তর ঐক্য করতে রাজি আছি কোরআন এবং সহিদের ভিত্তিতে যদি ইসলামিক দলগুলো কোন বৃহত্তর ঐক্য করতে চায় কোরআন এবং সহি হাদিসের প্ল্যাটফর্মে আমরা একত্রিত হব নিঃশর্ত ভাবে যদি এই কথা স্বীকার করতে পারেন তাহলে আমরা বৃহত্তর ঐক্য করতে প্রস্তুত আছি কিন্তু ভেজালের সাথে নাই পরিষ্কার কথা এটাও আমাদের নীতি ইসলামিক দলগুলোর সাথে আমাদের কি এটা আমাদের নৈতিক সিদ্ধান্ত অন ইসলামিক সেকুলার দল যেগুলা যারা মুসলিম অথচ ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় না যাদেরকে আমরা কাফের বা তাগুতো বলতে পারি না কিন্তু তারা ইসলামিক রাষ্ট্র বাস্তবায়ন করেন না তাদেরকে আমরা মুসলিম মনে করি তাদেরকে আমরা পূর্ণাঙ্গ ভাবে অন্তর থেকে সাপোর্ট দিতে পারি না তারা আমাদের সাপোর্ট পর উপযুক্ত নয় কিন্তু তারপরেও ব্যক্তিগত পর্যায়ে যে এলাকায় যে ভালো মানুষ মনে করি ধর্মের যিনি যত কাছে আমরা তার ততটা কাছে একটা নৈতিক সিদ্ধান্ত আমাদের রয়েছে সম্মানিত উপস্থিতি কেউ আমাদের শত্রু নয় সবাইকে আমরা ভালো করতে চাই এইটাই আমাদের উদ্দেশ্য এই গেল নীতিগত কথা এখন আমি আমার বক্তব্য শেষ করতে আসতেছি আপনারা আমার উপরে যে দায় দায়িত্ব দিয়েছিলেন প্রায় এক বছর হয়ে গেল আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আলম গত বছর ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে এই সম্মেলনের দুদিন আগে গ্রেফতার হয়ে কারাবরণ করলেন আমাকে আসতে বলা হয়েছিল বুধবারে অধ্যাপক নুরুল ইসলাম সাহেব আসতেন মঙ্গলবারে মঙ্গলবারের রাত্রে এই দুর্ঘটনা ঘটে গেল সকালে আমি যখন রওনা হয়েছি একটা ভোরে রওনা হয়েছি রাস্তায় শুনতে পেলাম যে রাজশাহীতে দুর্যোগ ঘটে গেছে আমিরে জামাত গ্রেফতার হয়েছেন আরো আরো গ্রেফতার হয়েছেন রাজশাহীতে পুলিশ ব্যাটালিয়ান র্যাবে ভরা চতুর্দিকে তাণ্ডব চলছে আমি বললাম যে আমিরে জামাত জেলে যেতে পারেন কিন্তু নির্দেশ দিয়েছেন আমাকে বুধবারে যেতে হবে আমার রাজশাহী যেতেই হবে এবং ওনারা জেলে গেলে কি হবে এই জন্য সম্মেলন বাতিল হতে পারে না কেন আল্লাহ নবী ওসামা বিন জায়েদকে জেহাদের ময়দানে পাঠিয়ে দিলেন ওই পর্যন্ত যাও যুদ্ধে চলে যাও ওসামা বিন জায়দকে সেনাপতি করে কিছু দূর যাওয়ার পরে আল্লাহ নবীর ইন্তেকাল হলো বাহিনী ওখানে থেমে গেল হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু খলিফা হলেন খলিফা হওয়ার পথে দেশে নানান বিশৃঙ্খলা ওসামা বিন জায়দ একজন দাসের পুত্র মাত্র কয়েক বছরের তরুণ টিন এজ উনিশ আঠারো বছরের তরুণ যেটা কারোরই পছন্দ হয় নাই এত বড় বড় সেনাপতি থাকতে ওসামা মিন জায়দ একজন দাসের পুত্র সে কি করে সেনাপতি হয় আল্লাহ নবীর ইন্তেকালের পরে বড় বড় সাহাবির একত্রে বসে পরামর্শ করলেন যে এটা এখন আমরা আর যেতে দেব না বাহিনী থামিয়ে দিলাম যদি পাঠাই সিনিয়র কোন সাহাবিকে সেনাপতি করে পাঠাবো হজরত ওমরও সেই পক্ষেই ছিলেন এবং হজরত ওমর বললেন আল্লাহ নবীর ইন্তেকাল হলো একদল জাকাত অস্বীকার করছে আরেক দল গন্ডগোল করছে আরেক দল খেলাপথ মানতেছে বিদ্রোহ দাঙ্গা চারা দিয়ে উঠতেছে আর অনেকেই ওসামার মতো দাস পুত্র এই ছেলের নেতৃত্ব মানতে প্রস্তুত না আপনি এই বাহিনী থামিয়ে দেন হজরত আবকর বলেন অমর তুমি কি বলছো আল্লাহর নবী যাকে সেনাপতি বানিয়ে ময়দানে পাঠিয়েছেন তার ইন্দিকালের পরে আমি সেই সেনাপতিও প্রত্যাহার করব না আর হাজার মদিনা ধ্বংস হয়েও যদি যায় আমি সেই সেনাবাহিনী যুদ্ধের মধ্যে পাঠাবোই পাঠাবো কি শোনাচ্ছ তোমরা যেতে পারে না মেরে জামাত জেলে বুধবার আসতে বলা হয়েছে আমার মতো নগণ্য কর্মীকে সম্মেলন ঘোষণা করা হয়েছে আমাকে আসতে হবে তারপরে দেখা যাবে কি হয় এটা হলো কর্মীর স্প্রিট মাথা ধরা পেট ব্যথা এই এই এগুলার নাম স্পিড সম্পন্ন কর্মী নয় রাজশাহী পর্যন্ত এসেছিলাম আল্লাহ রহমতে সাকাত ভাইকে ফোন করলাম আব্দুল ভাইকে ফোন করলাম বাহারুল ভাইকে ফোন করেছি আমি কুষ্টিয়া থেকে তারা পারে রাজশাহীতে চলে আসেন বাহারুল ভাই কিন্তু এখানে নাই কঠিন পরিশ্রম করছে কিন্তু এখানে আপনাদের মজলিসে আমেলার সদস্য এবং খুব বিচক্ষণ সদস্য ওই যে বসে বসে দুই দিন যাবত কি করতেছে ও এখানে ভলান্টিয়ার চালাইতেছে আপনার তার চেহারা দেখেছেন আমরা প্রদর্শনী বাজো না নীরবে কাজ করতেছেন ওখানে বসে বসে এটা আপনাদের মনে রাখতে হবে একেবারে খাস বাংলা বলে কাটাকাটি দিতেছে অথচ উনাকে বলছি কুষ্টে তাড়াতাড়ি চলে আসেন এই মুহূর্তে রাজশাহীতে আমরা যে কোনো একটা গোপন জায়গায় হোটেলে আমাদের আমেলা বসতে হবে তারপরে সিদ্ধান্ত নিতে আমরা কি করব রাজশাহীতে এসে দেখা গেল সবাই বলবে না ফিরে যান ফিরে যান তারপরে ঢাকায় আমরা আমেলা বসে সিদ্ধান্ত নিলে আমাদের কি করতে হবে এই পরিস্থিতিতে কোর্টে যাও এই করো সেই করো নানান কিছু আপনারা দায় দায়িত্ব আমাদের কাছে দিয়েছিলেন বিশ্বস্ত বিশ্বাস করেছিলেন আমরা যতটুকু পেরেছি সঙ্গী সাথীদেরকে নিয়ে এই পর্যন্ত টেনে নিয়ে আসার চেষ্টা করেছি কিন্তু ত্রুটি বিচ্যুতি যথেষ্ট আছে আমি এখন আর পারছি না যদি ভাইদের মধ্য থেকে আরো কোন যোগ্য ভাই এখন দায়িত্ব নিয়ে ভালোভাবে চালাতে পেরে আমাকে একটু রেস্ট দেন চিন্তার জগতে খাটেন ভাইরা কিন্তু চিন্তা করতে হয় বহু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো যে আপনার দারিমস থেকে গেলো হঠাৎ করে কিছু উনি বললেন যে ওই অমক একটা বিপজ্জনক কাহিনী আমাকে বুড়ো করে ফেলেছে মানুষ বুড়ো হয়ে যায় অল্প দিনে মানুষ শেষ হয়ে যায় এই সকল অতিরিক্ত দুশ্চিন্তায় কাজেই খুব শীঘ্রই যদি আপনারা কোনো ব্যবস্থা করতে পারেন আশা করতেছি আমাদের নায়েব আমির সালাফি সাহেব বের হয়ে আসবেন এই বৃদ্ধ মানুষটার কাঁধে দায়িত্বটা ছেড়ে দিয়েও যদি আল্লাহ পাক রক্ষা করেন তার থেকে গায়ে মনোবাক্যে আল্লাহর কাছে সেটা কামনা করছি এবং আরো কিছু পরামর্শ সবার ভাই এবং আমেলার ভাইরা যদি জেলখানাতে বেরিয়ে আসতে পারেন দায়িত্ব তারা ভাগাভাগি করে নেবেন এই আন্দোলনের আবার পুনর্জোয়ার ফিরে আসবে এটাই আশা করছি যদি শুদ্ধ করে থাকে দোয়া করবেন ভুল করে থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি অনেক ভাই অনেক কিছু হারিয়েছেন আমিরে জামাত জেলখানায় রয়েছেন ছেলে পেলেরা কি খাচ্ছে না খাচ্ছে তা আল্লাহ ভালো জানে আপনারা কি খোঁজ নিয়েছিলেন কয়জনে খোঁজ নিয়েছেন আজকে যদি উনি পীর হইতেন তাহলে কি করতেন খালি হাতে কেউ আসতেন আল্লাহ নবী প্রসঙ্গে বলা হয়েছে আল্লাহ নবীর সাথে তোমরা যখন দেখা করতে যাও তখন খালি হাতে যেও না আপনারা নেতার সাথে যখন দেখা করতে এসেছেন এই বিপজ্জনক সময়ে তার পরিবারের জন্য তার সন্তান সন্ততিদের কথা চিন্তা করে আপনারা কে কি নিয়ে এসেছেন আমরা পীর না আমরা পীর না আমরা উপঢৌকন খর না কিন্তু আপনাদের বিবেচনার মধ্যে একটু নাড়া দিলাম শুধুমাত্র আজকে আব্দুল সামাদ সালা বিষয়ে আপনাদেরকে বহু উপস্থিত করে দিয়েছেন বন্ধি অবস্থায় তার পরিবারের খোঁজখবর কেউ নিয়েছিলেন এসে না জিজ্ঞাসা করেছিলেন না অধ্যাপক নুরুল ইসলাম আপনাদের সেক্রেটারি জেনারেল জেলখানায় গেলেন খুবই নিরীহ দরিদ্র গো বেচারা ভদ্রলোক মানুষ তার মতো সহজ সরল গোবেচারা ভদ্রলোক মানুষ আমি খুব কম দেখেছি সত্যিকার কথা যেটা খুবই সাদা মাঠা মানুষ তার পরিবার কিভাবে চলছে খোঁজ নিয়েছেন আজকে যে জিজ্ঞাসা করেছেন আজিজুল্লাহ যুব সংঘের সভাপতি তার কি অবস্থা তার পরিবারের কি অবস্থা খোঁজ নিয়েছেন আপনারা আজকে সবিগুলের কি অবস্থা তার মেয়ে সাজেদা আমাকে ফোন করে চাচা বড় কষ্টে আছি আব্বুর জামিন হবে লয় জয়পুর হাটের বাসা কি বলে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে যথেষ্ট চেষ্টা করছে কিন্তু আসলে কখন কি হবে তা আমরা তো জানি না আজকে ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়া হয়েছে রাজশাহী আমার হলে ছোট্ট ছেলেটাকে ধরা হয়েছে খামাখা ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে আজকে আমিরে জামাতের ভাগনা আমাদের শত্রু আম সাহেব চিটাগাঙ্গে সেখানকার কমিশনার সাহেব বলেছেন কি উনি ডিসি সাহেব তাই না পুলিশ কমিশনার সাহেব তিনি বলেছেন যে প্রথম সাক্ষাতেই বুঝতে পেরেছে সদর নাম সাহেব অত্যন্ত সৎ এবং সাধারণ মানুষ আপনার চিন্তা করবেন না সততার জন্যই তিনি ইনশাআল্লাহ মুক্তি পেয়ে যাবেন আজকে মোল্লা জাহাঙ্গীর আলম যিনি আপনার মোল্লা আলমগীর এই মাহফিলেও তো তিনি ওয়াজ করতেন তাই না তিনি আজকে নাই কেন এই জন্য কি আপনাদের মনের মধ্যে একটু চারা দিয়েছে দিছে আজকে অন্যের কণ্ঠে আপনারা জাগরণে শুনছেন শফিকুলের কণ্ঠস্বর নাই কেন তার ছেলেটা যখন কালকে এখানে জাগরণ শোনালো আপনাদের কি কিছু মনে পড়েছে পড়েছে আল্লাহ পাকে জামাতকে উন্নত করতে চান আর যেন কে কে আছে আমাদের শফিউল্লাহ আছে নারায়ণগঞ্জ ধরার পরে পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলাম হ্যাঁ ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি করতে করতে এক দুই মাস লাগায় দেয় কোনো দোষ নাই তারপর আটকে রাখতে হবে তারপরে তারটাকে বেল হয়ে গেছে ভাই তো বললেন যে বেল বেল হয়ে গেছে না বেল হয়ে গেছে আর একটা করে মানুষ নিরপরাধ মানুষ মানুষটাকে ছেড়ে দেয় সেটাকে ভাই করতেও কত আমলা কত ফেরা কত সামসা কত দালাল ফালাল কত কিছু করতে হয় রে ভাই যার কোনো দোষ নাই এক সপ্তাহের মাঝে ছুটে সেটার পিছনে ফালতু করতে কমপক্ষে পঞ্চাশ হাজার হয় আর বড় বড় দেখলাম আমি রে জামাতের কেস এখন যে জায়গায় যায় ঠেকছে এখন সুপ্রিম কোর্টে এইটা শুধুমাত্র পুনরায় ফাইল করতে গেলে এক লক্ষ টাকা একদিনেই দরকার আমাদের হাত শূন্য দশ দশটি মামলা কয়েকটি মাত্র ছাড়া হয়েছে এতগুলা মামলা চালাইয়া এই তেরো চোদ্দটা পরিবার আমরা কি দেটা নেই বাংলাদেশের জিনিসপত্রের যে দাম উন্নয়নের জোয়ারের সময় যে দাম একটা ছোট্ট ফ্যামিলি দশ হাজার টাকার কম চলে না সেখানে দুই তিন হাজার করে টাকাও আমরা পৌঁছাতে পারছি না পরিস্থিতিতে এই জটিল কিন্তু আল্লাহর হাজার শুক্রিয়া আল্লাহ নবী ইন্তেকালের সময় যখন খুঁড়ে খুঁড়ে মসজিদে আসলেন বিদায় মুহূর্তে একেবারে খুবই বিমর্ষ অবস্থায় মসজিদের কাছে গেলেন মসজিদে নবী চেয়ে দেখলেন লোকগুলা কি সুন্দর করে সালাত আদায় করছে আল্লাহ নবী এমন একটা সন্তুষ্টির হাসি দিলেন সাহাবি বলতেছেন তার আল্লাহ নবীর ইন্তকালের বহু বছর পরে আল্লাহ নবীর সেই সুখের হাসিটা যেন আমার চোখে ভাসতেছে ওনারা জেলে যাওয়ার পরেও লাখো জনতা আপনারা সাহস করে যে শান্তির সাথে যে উদ্দীপনা নিয়ে এই মাঠে উপস্থিত হয়েছেন আপনাদের চেহারা দেখে আপনাদের উপস্থিতি দেখে আপনাদের স্বতঃস্ফূর্ততা দেখে আমরা এত খুশি এত আনন্দিত এত আশান্বিত আমাদের নেতৃবৃন্দ জেলখানার থেকে শোনেন তাদের দুঃখ ভুলে যাবেন কালকে তাদের সালাম আমি আপনাদের কাছে পৌঁছেছি তারা আপনাদের কাছে নসিহত বাণী পাঠিয়েছেন আপনারা সেটা শুনেছেন আদর্শের পথে অটুল থাকতে বলেছেন ন্যায়ের পথের দিকে থাকতে বলেছেন নেতৃত্বের আনুগত্যের কথা বলেছেন তাদের জন্য দোয়া করতে বলেছেন বিশেষ করে হাফিজুর ভাই যিনি অকালে প্রাণ হারালেন মিথ্যা মামলার পিছনে ঘুরে তার জন্য আমির জামাত খাস করে দোয়া করতে বলেছেন আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ বাবুকে তৌফিক দেন আর এখন যেটা বলতে চাই কালো একটু হাত পেতে ছিলাম আপনাদের কাছে নিজেদের স্বার্থের জন্য নয় আপনাদের নেতৃবৃন্দের মুক্তির জন্য মামলায় এই সপ্তাহে লাখ টাকা লাগবে সুপ্রিম কোর্টে ফাইল করতে গেলে যদি আপনারা না দিতে পারেন একতরফা রায় হয়ে যাবে আমরা জীবনও দিনে বের করতে পারবো না এখান থেকে সম্মানিত উপস্থিতি আজকে আমার হাত পাতবো কালকে আপনারা বিশাল দান করেছেন আমাদের দৃষ্টিকোণ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়েছেন সামনের সপ্তাহে মামলা যদি ঠিক মতো ওরা ফাইল করতে যায় আমার আরো পঞ্চান্ন হাজার টাকার প্রয়োজন কালকে পঁয়তাল্লিশ হাজার দিয়েছেন আজকে আমার পঞ্চান্ন হাজার টাকার প্রয়োজন আশা করি যারা উপস্থিত হয়েছেন পঞ্চান্ন হাজার টাকা আমার এখানে দিয়ে যাবেন দয়া করে যাই হোক আলহামদুলিল্লাহ সর্বশেষ পর্যায়ে এখানে ভাবে দিনই অনুষ্ঠানে আপনারা কোনো বিঘ্ন ঘটাবেন না শান্তিপূর্ণ ভাবে এই অনুষ্ঠান ইনশাল্লাহ শেষ হবে যারা যেভাবে উপকার করছেন সবার জন্য আমরা দোয়া করব প্রশাসন থেকে শুরু করে এখানে যারা পাহারা দিচ্ছেন তারা থেকে শুরু করে ডাক্তার মিল শুরু করে স্বেচ্ছাসেবক শুরু করে বিদ্যুৎ যারা সাপ্লাই দিচ্ছেন তারা মাইক যারা দিচ্ছেন তারা পানি যারা সাপ্লাই দিচ্ছেন তারা যারা যেখান থেকে যতটুকু উপকার করেছেন আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তুমি এদের সবারই ভালো করো মঙ্গল করো এতটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত